যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়ত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত কয়েক জুমা পর্যন্ত ওলামায় কেরামদের মর্যাদা এবং তাদের নেতৃত্ব এর গুরুত্ব আলোচনা করেছিলাম এরপরে আমরা আলোচনা পেশ করেছিলাম আলেমদের মধ্যে দুই শ্রেণীর আলেম রয়েছেন এক শ্রেণীর আলেম যারা আল্লাহ সুবাহার কোরআনকে আল্লাহর রাসুলের সুন্নাকে অনুসরণ করেন ওলামায় হক এবং ওলামায় রব্বানি অপরদিকে আর একজন আলেম রয়েছে যাদেরকে হাদিসের পরিভাষায় ওলামায় সু বলা হয় যারা বিভিন্ন যুগে ইসলামকে ধ্বংস করার জন্য এবং কুফারদের সহযোগিতা করার জন্য কাজ করেছে এবং কুফাররাও এই জাতীয় আলেমদেরকে তৈরি করার জন্য বিভিন্ন রকমের সাহায্য সহানুভূতি সহযোগিতা করে থাকে এজন্য আমরা গত জমাতে আমেরিকার ইহুদি পরিচালিত একটা গবেষণা কেন্দ্র র্যান্ড ইনস্টিটিউটের বিষয় নিয়ে আলোচনা পেশ করেছিলাম তাদের কিছু পরামর্শ আছে আজকে আমরা সেই শারিল বার্নাথ এর পরামর্শগুলো আলোচনা করব এরপরে কোরআন এবং হাদিফের থেকে দেখব যে এগুলো তারা আগেও করেছে তাদের প্রথম প্রস্তাব আমাদের র্যান্ড মুসলিমদের কাজ অর্থাৎ যারা তাদের সহযোগী যাদের কথা আগে বলেছিলাম এই এই কাজগুলো যারা করবে তারা ওদের কাছে প্রিয় গত জুমায় যারা ছিলেন তারা ভালো করেই জানেন যারা ছিলেন না তারা গত জমার ক্যাসেট নতুন বের হয়েছে তা নিয়ে নেবেন শুনে যাবেন তাদের প্রথম প্রস্তাব হল র্যান্ডের সমর্থক তাদের ভাষায় যারা আলেম মডারেট মুসলিম যারা এদের লেখা বই প্রবন্ধ এদের লেকচার এই সবগুলোকে কম খরচে ভর্তুকি দিয়ে প্রকাশ এবং বিতরণ করা যাতে করে তাদের বক্তব্যগুলো যেগুলো মূলত ইহুদি খ্রিস্টানদের সহযোগিতা করে এগুলো ব্যাপকভাবে প্রচার করা হয় এবং মুসলিমদের মনে ইসলামের প্রতি যে একটা কঠোর অনুসরণের কথা আছে এটা যাতে করে ঘৃণিত হয় সেজন্য আমরা দেখতে পাচ্ছি ইদানিং বিভিন্ন দরবার হঠাৎ করে গজিয়ে উঠে প্রকাশ্যে তারা বলছে পরকালের মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা কোনো জরুরি নয় যে যার ধর্মে আছে এখানে বসেই তারা তার ধর্ম পালন করলে পরকালে মুক্তি পেতে পারে দেওয়ানবাগির যে দেওয়াল রাইটিং গুলো হয় যদি এইগুলো হিসাব করার কত লক্ষ টাকা এর পিছনে ব্যয় হয় আল্লাহ ভালো জানে এদের কত জমি আর খানকা করতে কোনো টাকা পয়সার অভাব নেই থেকে টাকা আসে এটা এই প্রস্তাব শুনলেই বুঝে আসবে যে মডারেট মুসলিমদের লেখা বই পুস্তক এবং তাদের কাজকর্মগুলোকে ব্যাপক প্রচার এবং প্রকাশ করা এখানে তোমাদের সাহায্য করা উচিত একটা প্রস্তাব তারা করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফারঙ্গির থেকে আসার সময় হঠাৎ করে আজান শুনলাম মাগরীবের আজান খুব খুশি হলাম যে একটা মসজিদ এখানে ছিল না হওয়া দরকার ছিল তাকেই দেখলাম যে বিশাল এক বিল্ডিং সুন্দর কত সুন্দর তারা দেখেছেন কিন্তু তাকেই দেখলাম কুতুববাগ দরবার শরীফ আঁকা আচ্ছা, আর নামাজ ওখানে পড়লাম না মাঠে গিয়ে নামাজ পড়লাম সাথে একজন ছিল বলো তাড়াতাড়ি ভাগো এখান থেকে এই মসজিদে নামাজ পড়া দরকার নাই কারণ হচ্ছে এই এই মসজিদগুলো রাতারাতি ওঠার জন্য যত টাকা প্রয়োজন এদের খানকা তৈরি করার জন্য যত অর্থের প্রয়োজন সমস্ত অর্থ এহুদি খ্রিস্টানরা দিতে প্রস্তুত শুধু একটা মাত্র কাজ করো যে মুসলমানদের ধর্ম একমাত্র ধর্ম নয় ওয়াহদাতুল আদিয়ান সব ধর্ম এক এই স্লোগানটা প্রচার করো এমনিভাবে আরো যে বিষয়গুলো আমরা গত জমাতে আলোচনা করেছিলাম মদারেক মুসলিম হওয়ার জন্য যে বিষয়গুলো এগুলো সবগুলোই তারা পূরণ করেছে দুই নম্বর প্রস্তাব তাদের মডারেট মুসলিমদের উৎসাহ দান করা জনসাধারণ এবং যুবকদের উদ্দেশ্যে বই লেখার জন্য মডারেট আলেম যারা যারা গণতন্ত্র এবং যারা ওদের শিখানো মানবাধিকার ওদের শিখানো অর্থনীতি ওদের শিখানো যে মতবাদ আছে এটাকে যারা গ্রহণ করেছে এদেরকে উৎসাহিত করা যুবকদের জন্য বই লেখা এবং জনসাধারণের জন্য বই লেখা এটা কি জন্য ওরা ইসলামের ইতিহাস ভালো করেই পড়ে যুগে যুগে নবীদেরকে যারা সাহায্য করেছিল তারা ছিল যুবকেরা কারা ইতিহাস পড়ুন ইব্রাহিম সালাম যৌবনে ছিলেন তিনি তখনই চিন্তা করতে লাগলেন যৌবনে চিন্তা করার সুযোগ থাকে মেধা প্রখর থাকে সত্যকে মানুষ তালাশ করে এব্রাহিম আলাইহিসালাম তালাশ করতে করতে আল্লাহর সন্ধান পেয়ে গেলেন ইতিহাস আপনারা বারবার শুনেছেন তিনি আকাশের দিকে তাকিয়ে গবেষণা করতে লাগলেন কারণ তার জাতি মূর্তি নিজে তৈরি করে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 দিকে না কোনো পীরের দিকে এটা মনে রাখতে হবে আমাদের দেশে শেখানো হয় পীর ছাড়া আল্লাহকে পাওয়াই যাবে না পীরের দিকে কলম মোতাবাজ্য করতে হবে এবং জিকির করতে বসলে এভাবে বসো তারপরে মনে মনে এই ধারণা করো আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি হিন্দুরা যেমন মন্ত্র পড়ায় এরাও মন্ত্র পড়ায় আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি আমার কলব আমার পীরসাব হুজুরের কলবের দিকে মোতাবাজ্য আছে পীরসাব হুজুরের কলবের ভায়া মাধ্যমে এই সিলসিলার যত পীর মাথায় তাদের দিকে ভায়া মাধ্যম হইয়া রসুলের দিকে এরপরে আল্লাহর দিকে আমি এটা অনেকবার বলেছি আপনি যখন কলব মোতাবাজ্য করলেন আপনার পীরের দিকে তখন আপনার পীর সাহেবের কলব তার বউয়ের দিকে মোতাবাজ্য আপনার কলব কোন দিকে যাবে আমি আমার কলবের দিকে মতোয়াজ্জু আমার কলব পীর সাহের কলবের দিকে মতোয়াজ্জু পীর সাহের কলব তার বউয়ের দিকে মতোয়াজ্জু অথবা আমি আমার কলবের দিকে মতোয়াজ্জু আমার কলব পীর সাহের কলবের দিকে মতোয়াজ্জু আর পীর সাহের কলব তার পায়খানার দিকে মতোয়াজ্জু পায়খানা বসে তখন ইব্রাহিম আলাইহিসালাম এই জাতির পিতা তাও সেইদের প্রচার যিনি করেছেন পরিষ্কার করে দিলেন আমি আমার চেহারা মতো অর্জু করছি সেই মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আমি তার দিকে মতবাজ্য হচ্ছি হানিফান একনিষ্ঠ ভাবে কোনো ভায়া মাধ্যম নিয়ে না হানিফ মানে কি হানিফ মা এলান আন জমি এল বোতলান ইল হক সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে যিনি শুধুমাত্র আল্লাহর দিকে মোতাবাদ হন তার নাম কি হানিফান একনিষ্ঠ ভাবে অনা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই এত ব্যাখ্যা কেন দিতে হলো আগেই তো বলল আমি মোতাবাদ হচ্ছি সেই মহান জাতের দিকে মহান সত্তার দিকে যিনি আত্মার এবং সৃষ্টি করেছেন আবার কেন বলতে হলো আমান আমিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই কারণ আল্লাহর দিকে মোতাবাজ্য হয়ে তারপরে মুশরিক হওয়া যায় আমাদের দেশে যারা মাজারে চেষ্টা করে তারা নামাজ পড়ে না দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজ পড়ে রোজা রাখে সব করে ইব্রাহিম আলাহ সালাম বলেন আমি ওই রকম মুসলিম না আল্লাহর কাছে প্রার্থনা করে আবার সাজারবার কাছেও প্রার্থনা করে একজন মমিন প্রার্থনা করবে কার কাছে আল্লাহর ই কাছে মুখস্থ করবেন ই আর ও আমরা আল্লাহর ই কাছে প্রার্থনা করি ওরা আল্লাহর ও খাজা বাবা ও আল্লাহ ও বেশ কোনটা পরিষ্কার হচ্ছে মমিন সালাদ দাঁড়িয়ে বলে ইয়া কানা বুধু ইয়া কানা না আমরা একমাত্র তোমারই এবাদত করি তোমার ই এবাদত করি তোমার কাছে ই সাহায্য চাই কি বলতে হবে ই সাহায্য চাই ই আর ওরা আল্লাহর কাছে ও খাজা বাবার কাছে ও প্রার্থনা আল্লাহও দেয় খাজা বাবাও দেয় আল্লাহ ও দেয় ল্যাংটা বাবা ও দেয় আল্লাহ ও দেয় হায়দার আলীও দেয় হায়দার আলী চেনেন না মোহাম্মদপুরে আসলে যে রাস্তায় ঘুরতে থাকে বুড়ো একটা পিছনে ছাতা ধরে ঘুরতে থাকে কতগুলো এই জাতীয় চাহেন এবং মূর্খ লোকেরা ইসলামের যুগে যুগে ক্ষতি করেছে এত করছে ইব্রাহিম ইসলাম পরিষ্কার করে দিলেন ফান একনিষ্ঠ ভাবে আনা মিনাল মুশরিকিন আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই এভাবে তিনি পরিষ্কার সন্ধান পেলেন আল্লাহ তারা বলছেন ওয়াকাদালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ইব্রাহিমকে আমি এমনি ভাবেই দেখিয়েছি আসমান এবং জমিনের আমার দৃষ্টির শক্তি কুদরাত সমূহ যার মাধ্যমে তিনি তৌহিদের সবক লাভ করেছেন যেই ব্যক্তি আমাকে পাওয়ার জন্য আমার কাছে আবেদন করবে আমাকে নিয়ে চিন্তা গবেষণা করবে আমার দায়িত্ব হচ্ছে তাকে আমার সন্ধান দিয়ে দেওয়া তাকে সেরাতে মুস্তাকিম বাতলে দেওয়া যারা আমাকে পাওয়ার জন্য জেহাদ করবে চেষ্টা করবে আমার অবশ্য অবশ্যই দায়িত্ব হচ্ছে তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া ইব্রাহিম আলহিসালামের পরে সিদ্ধান্ত নিলেন পুরা জাতিকে বুঝাতে হবে পুরা জাতিকে বুঝানোর জন্য সুযোগ তালাস করলেন মেলা আসলো মূর্তি পূজা যুবকেরা যে তাকে বললো বন্ধু বান্ধবেরা চলো বোঝা যাবে না উনি বললেন কি এমনি তাকে মানে অসুস্থ অসুস্থ মানে শারীরিক অসুস্থ না এই অসুস্থ মানে হচ্ছে তোমাদের যে বিষয়গুলো আছে সেইগুলোর ব্যাপারে আমার মনের মধ্যে রোগ আছে মেলায় চলে গেল পূজা দিয়ে চলে গেছে আবার এসে পূজা দিবে এব্রাহিম আলাই সালাম কুঠার একটা নিয়ে ঢুকলেন মূর্তিখানায় রাজকীয় মূর্তিখানা গিয়ে দেখলেন মূর্তির সামনে অনেক দামি দামি খাবার পূজা আসলে দেখেন না কেমন খাবার দেয় এই যুগে এত শিক্ষিত যুগ এত জ্ঞান বিজ্ঞানের যুগ এরপরেও এই লোকেরা মূর্তি তৈরি করে তারপরে পূজা করে আর পরে চুপায় ভালো করে কোরআনে আল্লাহ তারা বলছেন ওই যে গরিব আমার করেন পাপ্পানি ঔলা ওই আয়াতটা আল্লাহ সুবহান এই জাতিকে বুঝাবার জন্য এখানে আছে ইয়া ইউহান্নাস হে লোক সকল তোমাদের উদ্দেশ্যে একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে ভালো করে কান লাগিয়ে শুনো কে বলছেন একটা মাতাল একটা দৃষ্টান্ত তোমাদের সামনে উপস্থাপন করছি ফাতমাউলাহ বলেন নাই কান শুনো তা বলেন নাই কান লাগাই শুনে ইসলামে কান লাগিয়ে শুনো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছো যাদের পূজা করছো এই মূর্তিগুলো যে পূজা করছো দশ হাত তৈরি করে পূজা করছো ওরা সব যদি একাত্র হয় তাহলে সবগুলো মিলে একটা মশাও তৈরি করতে পারবে না মাখিও তৈরি করতে পারবে না পারবে নাকি এই যে হাজার হাজার মূর্তি তৈরি করলো লক্ষ লক্ষ কত লক্ষ বাজে কত লক্ষ লক্ষ লক্ষ মূর্তি তৈরি করলো সব মূর্তি যদি জমা হয় এরপরে রাস্তার মোড়ের মূর্তি বিশ্ববিদ্যালয়ের মূর্তি এরপরে সাথে আরো যত মূর্তি সরকারি বেসরকারি দরকারি সব মূর্তি জমা হয় সব মূর্তি জমা হয় একটা মশা তৈরি করতে পারবে আল্লাহ তারা বলছেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের এবাদত করছো যাদেরকে আহ্বান করছো তাদের না তাদের কাছে প্রার্থনা করছো আবেদন করছো তাদের না দোয়া করছো এখানে এবাদত বলা হয় নাই তাদের না তোমরা যাদেরকে আহ্বান করছো ডাকছো লাইয়া দুবাবা ওলা বিজুতামাউলা দুনিয়ার সবগুলো দেবী যদি একত্র হয় রুহু আলা রুহু ছাড়া মাটির তৈরি অথবা আল্লাহ তৈরি পীরেরা ও মূর্তি মূর্তি দুই রকম একটা হলো প্রাণহীন মূর্তি যারা হিন্দুরা পূজা করে আর কিছু হচ্ছে ওলা মূর্তি যারা মুসলমানরা পূজা করে যদি সব গুলো একাত্র হয় রুহুওয়ালা মূর্তি রুহু ছাড়া মূর্তি সবগুলো যদি একাত্র হয় আমরা তো গুলোর এবাদত করি না এবাদত রাস্তের করে কেউ কেউ মূর্তির করে মূর্তির সামনে নীরব দাঁড়িয়ে থাকে নামাজ দাঁড়িয়ে পড়ি না আমরা নামাজের দ্বারাই এবাদত রুকু করে এবাদত সেজদা করে এবাদত প্রার্থনা করে এবাদত ঠিক তেমনি ভাবে যাকে সম্মান করার জন্য তা বিমান যার সামনে দাঁড়ানো হয় তার এবাদত করা হয় যদি সবগুলো একাত্র হয় তাহলেও তারা একটা মাছি তৈরি করতে পারবে না আর যদি ওদের সামনে যে মূল্যবান খাবারগুলো রয়েছে ওর থেকে কোন একটা মাছি এসে ছিনতাই করে নিয়ে যায় মাছি রুবাব মানে কি মাছি কোন একটা মাছি যদি ওদের খাবার থেকে কিছু ছিনতাই করে নিয়ে যায় তাহলে ওই মাছির থেকে ছাড়াবার ক্ষমতা নেই আল্লাহ তারা বলছেন যে এর কাছে চায় আর কার কাছে চাওয়া হচ্ছে কত দুর্বল আল্লাহ তারা তারপরে বলছেন মা কাদারুল্লাহ কাদারিহি আল্লাহকে যেভাবে সম্মান করা দরকার দরকার ছিল মূল্যায়ন করা দরকার ছিল এই লোকগুলো আল্লাহ সেভাবে মূল্যায়ন করে নাই ইন্নাল্লাহ কবিউল আজিজ সুরায় হজ এই সুরার তেহাত্তর নম্বর আয়াতে পড়া হলো আল্লাহ তারা কি সুন্দর করে বুঝাচ্ছেন ইব্রাহিম আলাইহ সালাতাম এই আয়াত ভালো করে বুঝলেন মূর্তিখানায় ঢুকলেন গিয়ে দেখলেন যে দামি দামি খাবার আল্লাহ তারা তো বলেই দেন মাটিতে নিলেও তারা কিচ্ছু করতে পারে না ইব্রাহিম আলাই ইসলাম গিয়ে বললেন খা মূর্তি খা কারণ গিয়েই তো রাগ ওঠে না ভাঙতে তো রাগ ওঠা দরকার খায় না আল্লাহ তা কোরআনে আছে কথাগুলো আলা তা কুলুন এবার করুন আলা তা কুলুন খাও খাও খায় না ফাঁকানা দরবান বিলিয়ামিন এরপরে ডান হাতে থাপ্পড় মারলো ডান হাতে কি মারলো পাথরের মূর্তি এর গায়ে থাপ্পড় মারলে সে থাপ্পড় মারে সে ব্যথা পায় না মূর্তি কথা পায় মূর্তির কথা পায় না ফাঁকানা দরবান বিলিয়ামিন ডান হাতে থাপ্পড় মারলো এরপরেও খায় না فراغ عليهم ضربا باليمين হ্যাঁ এখানে আছে فراغ الى آلهتهم ওই আলেহাদের কাছে গেল فقال الا تاكلون খা খা খাও না আলা তাকুলুন খাও না খাও মা লাকুম লা তানতিকুন তোমাদের কি হলো কথা বলছো না মূর্তিগুলোকে বলছেন মা আলাকুম তোদের কি হলো লা তানতিকুন কথা বলছো না এরপরে রাগ উঠছে কথা কও না এবারে তাদের উপরে ডান হাতে থাপ্পর মারল এরপরে যা ভাঙলেন সেগুলো আবার আমাকে আয়াত আছে এখানে বলতো না এটা পড়ছি সুরায় সফাত এটার বিরানব্বই নম্বর আয়াত থেকে শুরু করে সামনের আয়াতগুলো এখানে ইব্রাহিম আলাই ইসলাম ঢুকলেন এরপরে যখন ব্যথা পাইলেন রাগ উঠলো এবারে নিল কুড়াল কুড়াল নিয়ে ভাঙ্গা শুরু করলো হাত পা ভেঙ্গে চুরমার করে এরপরে বড় মূর্তির হাতে কুড়াল ধরাই দিয়ে বাস চলে আসলেন লোকেরা চলে আসলো আবার পূজা দিবে এসে দেখে যে সর্বনাশ এই মূর্তিগুলোর কোন হাত নেই পা নেই ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে কোন যুদ্ধ হয় না বিদ্রোহ হয় না ভূমিকম্প হয় নাই কেমনে ভাঙলো এই জন্য তারা চিন্তায় পড়ে গেল কোরআন বলছে ফাকবালু ইলাইহি ইয়াজিফুন ক্বালা তা'বুদুনা মা তানহিতুন সবাই তালাশ করলো ব্যাপার কি তালাশ করে চিন্তা করলো যে কিছুই বোঝা যাচ্ছে না চলো নমরুদকে ডাকি নমরুদের কাছে যে খবর দিল যে অবস্থা নমরুদ চলে আসলো তাফসিরে রাখে নমরুদ এসে কিছুক্ষণ পর্যন্ত নীরবভাবে চিন্তা করেছে কারো সাথে কোনো কথা নেই কোনো মন্তব্য নেই প্রথম যে কথাটা বলল তা হলো হালমিন নিয়ে পুরো আলে হাতানা এই এলাকায় এমন কোন যুবক আছে যে যুবক আমাদের মূর্তিগুলোর সমালোচনা করে যুবক এটাই আমার বলার উদ্দেশ্য কেন যুবকের প্রশ্ন নমরুদ এমনি মূর্তি পুজো হলেও বিচক্ষণ ছিল সে যখন দেখল কোনো ভূমিকম্প হয় নাই কোনো যুদ্ধ বিদ্রোহ হয় নাই এই মূর্তিগুলোর হাত পা ভেঙ্গে চুরমার করে ফেলল নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা একটা বিশাল সমাজ পরিবর্তনের দিন বদলের পালা এই দিন বদলের শুরু এখান থেকে সমাজ পরিবর্তনের একটা সূচনা এটা এই পর্যন্ত ক্ষান্ত নয় আর এরকম একটা সমাজকে পরিবর্তন করা সংস্কার করার মত বুদ্ধি কোন বুড়া মানুষের মাথায় আসে না আছে কার মাথায় এই জন্য সে যুবকের প্রশ্ন করলো তখন লোকেরা বলল একজন যুবক সম্পর্কে জানি যে আমাদের এই দেব দেবীগুলোর সমালোচনা করে এগুলোর বিরুদ্ধে মানুষকে উৎসাহিত করে ইউকালুলাহু ইব্রাহিম যার নাম হচ্ছে কি এবার ইব্রাহিম আলাই ইসলামকে ধরে আনা হলো পরের কিসা আপনারা শুনেছেন আমার আজকে বলার উদ্দেশ্য হচ্ছে র্যান্ডের প্রস্তাব হচ্ছে এক নাম্বার দুই নাম্বার প্রস্তাব যে মডারেট মুসলিমদেরকে ওদের আলেমদেরকে তা উৎসাহিত করছে জনসাধারণ এবং যুবকদের জন্য বই লেখার যাতে করে তারা কোরআন সুন্নার যে কঠোর অনুসারী এইখান থেকে সরে গিয়ে মডারেট মুসলিম হয়ে যায় ইব্রাহিম আলাইসালাম যুবক ছিলেন এটা তারা ভালো করে বুঝেছে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনিও সুরায় কাহাফের আয়াতে ফিরে এমনি কাছে লিখেছেন কোরআনে আছে সুরায় কাহাফের যে যুবকগুলো ছিল তারা কি ছিল ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম আসহাবে কাহাফের যুবকেরা ছিল কয়েকজন যুবক ফিতিয়াতুন আমানু বিরব্বিহীন যারা তাদের রবের উপরে ইমান এনেছিল তারাও তাদের সেই জাতির সামনে দাঁড়িয়ে বলেছিল আমার আল্লাহর পরে এবার এবার এনেছি আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করি এই বিশ্বাস তাদের ছিল আল্লাহ না আলা কুলুবিহীন তাদের অন্তরকে আমি স্থির করে দিয়েছি যখন তারা তাদের শাসকদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিল যুবকেরা বক্তব্য দিতে পারে সাহস থাকে বুকে সাহাবে কাহাবো যুবক ছিল এমনি ভাবে আমাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অনুসারীও কি ছিল তাফসির এমনি কাসির এই আয়াতে তাফসির করতে গিয়ে বলেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন নসের তো বিশ্বাভাব মনে তো বিশ্বয়ুখ আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি মুরাদের দ্বারা প্রাপ্ত হয়েছি আলী যুবক আবু বকর যুবক অমর যুবক সব যুবকরা সাহায্য করেছে আর আবুল আহাব ওতবা সাইবা এমনকি আবু তালেব পর্যন্তই ইমান নেই নাই আলীর বাবা আজকে যাদের বিশ্বাস যে আমাদের খাজা বাবারা পার করে নিবে এই পীরদের বিশ্বাস সমস্ত পীরদের গোড়া হজরত আলী রবি আল্লাহ নয় তো আলী রবি আল্লাহ তাহলে আব্বা জান্নাতি না জাহান্নামি তো আলী রবি আল্লাহ তাহলে কে দাঁড় করতে পারেন নাই সমস্ত পীরদের সেলসেলা যাকে মানা হয় অনেকে লেখে যে চায়ের তরিকার সমস্ত পীরের পীর ও তালিয়ে দিল আলীকে পীর বানাই ফেলছে আলী রবি আল্লাহ তালানো কি প্রচলিত অর্থে পীর ছিলেন উনি ছিলেন খলিফাতুল মুসলিম আবার আবু বকর ওসমান বাপ বইতে লেখা আছে যে সুফিবাদের ভিত্তি হচ্ছে আলীর উপরে আবু বকর ওসমান নয় এইভাবে বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে সাহাবাদের মধ্যে এই জন্য ভালো করে বুঝবেন এই সুফিবাদকে তৈরি করা হয়েছে ইসলামের মূলে কুঠারাঘাত করার জন্য ইসলামের খেলাফত অবস্থা ধ্বংস করার জন্য খেলাফত অবস্থাকে রাষ্ট্রীয় পর্যায়ে ধ্বংস করে তীর মুরগির মাধ্যমে ব্যক্তি পর্যায়ে ঢুকিয়ে দেওয়ার জন্য এই সুফিবাদ তীর মুরগি আবিষ্কার করা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাম এর চাচা আলীর বাবা জাহান নামি ইব্রাহিম আলাইসালাম বাবা জাহান নামি নুহ আলাইসালামের ছেলে কিনা জাহান নামি মুসলমান পরিষ্কার হয়ে যাও হেদায়তের মালিক একমাত্র আল্লাহ সুবহান কোন পীর নয় কোন নবী নয় কোন ওলি নয় কোন বুজুর্গ নয় যদি তারা হতো তাহলে আলীর বাবা জাহান নামে হতো না ইব্রাহিমের বাবা জাহান নামে হতো না এমনি ভাবে এই নুয়ার সালামের সন্তান জাহান নামে হতো না বোঝা গেল কোন ব্যক্তি এটা তার মালিক হতে পারে না যুবকদের কথা বলছি যুবকদের দায়িত্ব হচ্ছে এখন আমেরিকার র্যান সংস্থা উৎসাহিত করছে মডারেট মুসলিমদেরকে তোমরা যুবকদেরকে উৎসাহিত করো যেন তারা ইসলামের পথর অনুসরণ থেকে সরে আসে তোমাদেরকে তৈরি হতে হবে ওদের বিরুদ্ধে কাজ করার জন্য যুবকদেরকে উৎসাহিত করতে হবে যেটা তার কঠোর কঠোরভাবে তারা মেনে চলে ইসলাম কোন বৈরাগ্যবাদের ধর্ম নয় কাজে কঠোরভাবে মানার অর্থ এই নয় যে জঙ্গলে চলে যেতে হবে তিন নম্বর প্রস্তাব তাদের দৃষ্টিভঙ্গিকে ইসলামী শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করো র্যাঙ্ক ইনস্টিটিউটের প্রস্তাব হচ্ছে তিন নম্বর প্রস্তাব মডারেট মুসলিম যারা এই আলেম যারা তাদের লেখা বই পুস্তকগুলোকে সিলেবাসের অন্তর্ভুক্ত করো আমার কাছে একটা সিলেবাস এক ভাই দিয়েছেন জাতীয় শিক্ষানীতি দুই হাজার নয় এটার মধ্যে যে সিলেবাস তৈরি করা হয়েছে আপনারা জানেন আলহামদুলিল্লাহ কিছু মাস্টার সাহেবরা এ নিয়ে আন্দোলন করছেন আমাদের এখানেও কিছু আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি সেই ভাইদের জন্য যারা এটাকে উপলব্ধি করতে পেরেছেন কারণ এই প্রস্তাবটা গোড়ার থেকে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের দৌড় দিচ্ছি না আমি এইখানে কিন্তু নাস্তিক মোর্চা ঢুকেছে কবির চৌধুরী আর ছিল ওই যে শামসুর রহমান হুমায়ুন আজাদ এইরকম কিন্তু নাস্তিক মার্কা মুসলমান নামদারি আহমদ শরীফ এই লোকগুলোর চেলারা এখন রয়ে গেছে তারা শিক্ষানীতিকে ধর্ম নিরপেক্ষ এবং ইসলামী শিক্ষাকে বাতিল করার জন্য আগেও চক্রান্ত করেছে এখনো করছে কারণ এদেরকে র্যান্ডের সাহায্য করা হচ্ছে এখানে একটা বিষয় আছে এই শিক্ষানীতির বিরুদ্ধে আমি কোন দলের কথা বলছি না আপনারা সকলেই এক করিতে মুসলিম যার যেখান যে ক্ষমতা আছে এই শিক্ষানীতির বিরুদ্ধে সরকারকে বুঝান যে এটা মুসলিমদের ধ্বংস করা হচ্ছে এখানে একটা বিষয় আছে ধর্ম শিক্ষার পরিবর্তে এমন একটা বিষয় দেওয়া হয়েছে যে বিষয়টা একটা বলতেই হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্মের কি কি ধর্ম চারটা ধর্মের একটা শিক্ষা থাকবে এবং সেই শিক্ষার প্রত্যেকটার উপরে পঁচিশ করে মার্ক থাকবে অর্থাৎ হিন্দু ধর্ম মুসলমানকে পড়তে হবে খ্রিস্টান ধর্ম পড়তে হবে বাধ্যতামূলক এইভাবে চারটার পঁচিশ করে নাম্বার দিয়ে তারপরে মোট একশো নাম্বার দেওয়া হবে এটার একটা অপশন রাখা হয়েছে এখানে এটা ইন্টারনেটে দেওয়া আছে আপনার ইন্টারনেট থেকে যে কোনো লোক খুঁজে বের করে ঠিকানা দেওয়া আছে এখানে এটা আমার কোনো বক্তব্য না এটা ইন্টারনেট থেকে নেওয়া সোজা এলাকার জাতীয় শিক্ষানী দুই হাজার নয় চূড়ান্ত খসড়া ওয়েবসাইট ঠিকানা দেওয়া আছে এখানে দেখে নেবেন তারা কিভাবে এই সিলেবাসটা তৈরি করেছে খুব মিলে যাচ্ছে তিন নাম্বার প্রস্তাব মডারেট মুসলিমদের দৃষ্টিভঙ্গিকে এদের ভাষায় মডারেট আই যারা ইসলামে দুর্নীতি করে মডারেট মুসলিম হওয়ার নিয়ম হচ্ছে আল্লাহ নবীকে গালি দাও আল্লাহ নবীর বিরুদ্ধে বই লেখো হুমায়ুন আজাদকে সে এত নিরাপত্তা পেয়েছিল কিসের ভিত্তিতে সে একটা উপন্যাস লিখেছিল পাঁচ চার জমিন বা এর মধ্যে আল্লাহ নবীকে সে গালিগালাপ করেছে লাইলাতুল কদর নাম যে একটা পতিতা পতিতা নায়িকা তার নাম যে লাইলাতুল কদর এরপর সে মদিনাকে উপবাস করেছে আল্লাহকে উপবাস করেছিল আল্লাহ তারা চরম ভাবে অপমান করে দুনিয়াকে বিদায় করে দিয়েছেন যাই হোক এমনি ভাবে তাত্রী মানাত্রিনকে এই সব লোকদেরকে এই কারণ উৎসাহিত করা হচ্ছে যারা ইসলামের বিরুদ্ধে বই লেখে এদের ভাষায় এরা হচ্ছে মডারেট মুসলিম এরকম ভাবে আলেমদের মধ্যেও যারা খালি দাওয়াত খালি মিলাদ পড়বে আর ইসলামের মৌলিক বিষয়গুলো বলবে না এই মডার্ন মুসলিমদেরকে তোমরা উৎসাহিত করো তাদের লেখা বই পুস্তক তোমাদের পাঠ্যক্রমে শিক্ষার পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করো চার নাম্বার প্রস্তাব ট্রাক ইসলামী এবং যা ইসলামী নয় সেই সমস্ত ইতিহাস এবং সংস্কৃতিকে সংশ্লিষ্ট দেশের প্রচার মাধ্যম ও পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করো এবং সে সম্পর্কে সচেতনতা উৎসাহিত করো তার মানে হচ্ছে আরব দেশের ইতিহাস বলতে গিয়ে মোহাম্মদ সাল ইতিহাস নয় আরব যুগের ইতিহাস বয়ন করতে গিয়ে জাহিলি যুগে কি ইতিহাস ছিল সেই ইতিহাসগুলো খানায় কাবার পুরাতন ইতিহাসগুলো বয়ান করো তাওহিদের ইতিহাস যাতে না আসে মিশরের ইতিহাস বয়ান করতে গিয়ে মুসলিম খেলাফতের ইতিহাস বয়ান করবে না ফেরাউনদের ইতিহাস বয়ান করো ভারতবর্ষের ইতিহাস বয়ান করতে গিয়ে আগের হিন্দুদের ইতিহাস বয়ান করো হ্যাঁ মুসলিমদের কিছু রেখে দাও যেগুলো দেখলে মুসলিমদেরকে মানুষ ঘৃণা করবে মাদার রেখে দাও তাজমহল রাখা আছে না তাজমহল কোন ইসলামের কোন স্মৃতি তাজমহল মানে হচ্ছে মুসলিমদেরকে কলঙ্কিত করার জন্য প্রচারের জন্য দেখানো হচ্ছে যে মুসলমান এর নাম একটা স্ত্রীর প্রতি প্রেমের ভালোবাসার পরিচয় দিতে গিয়ে লক্ষ কোটি হাতের হাত টাকা পয়সা নষ্ট করে একটা মাজার তৈরি করে অপচয় করেছে জাতিকে ধ্বংস করেছে এইটা প্রমাণ করার জন্য মাজারটা রেখে দিয়েছে এমনি ভাবে আরো যে বিষয়গুলো আছে আমাদের মনে রাখতে হবে এখানে পরামর্শ দিয়েছে ওই ইসলামের ইতিহাসের আগের ইতিহাসগুলো বয়ান করবে যেন মানুষ ইসলামের ইতিহাস সম্পর্কে ঘৃণিত হয়ে যায় মিশর ইতিহাস বয়ন করতে গিয়ে আজকে ফেরাউন্দের ইতিহাস যেভাবে বয়ন করা হচ্ছে এতে ইসলামের যে কিছু ছিল মিশরে এটা কোনো ইতিহাসের মধ্যেই আসবে না এটাই হচ্ছে ওদের পরামর্শ এমনি ভাবে তাদের পঞ্চম নাম্বার প্রস্তাব হচ্ছে সুফিবাদের জনপ্রিয়তাকে এবং গ্রহণযোগ্যতাকে উৎসাহ দান করো সুফিবাদ তাসাব্বুফ অর্থাৎ এই তাসাব্বুফের সবকটা তোমরা ব্যাপক প্রচার করে দাও কারণ তাসাব্বুফের খবর যে একবার নিবে সেই ব্যক্তি আর কখনো জেহাদের কথা বলবে না সে ব্যক্তি জেহাদ মানে নফসের জেহাদ সে ব্যক্তি জিকি আজগার করবে জঙ্গলে থাকতে বলবে নাহলে বৈরাগী হতে বলবে পাগল হতে বলবে মদ খেতে পারবে গাঁজা খেতে বলবে এছাড়া সংস্কৃতের বিভিন্ন ভাগ আছে কেউ আছে এমনি জিকি আজগার নামাজ পড়ে নিরিবিলি থাকো দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই বৈরাগ্যবাদ কেউ আছে না নামাজ ওদা করাই দরকার নাই কেউ আছে নামাজ করা দরকার নাই মাজারে পরে থাকো এরপরে কেউ আছে কাজা খাও এইভাবে হাজার রকমের বিভিন্ন ই দিয়ে তাদেরকে তৈরি করো এইখানে একটা পত্রিকা আমার কাছে এই মাজার ব্যবসা কত সুন্দর ব্যবসা এখানে দেখেন আপনার ছবি দেওয়া আছে একটা লাল গোলাকার একটা ছবি আছে এখানে লেখা আছে মির্জাগঞ্জ মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেবের দান বাক্স এটা বাংলাদেশের এমন কোন এলাকা পাবেন না যেখানে দান বাক্স নেই এইখানে বিস্তারিত লিখেছে এইখানে এক একজন এক একটা এলাকা ভাগ করা আছে কারো দুইশো তার তিনশো এইগুলো নিয়ন্ত্রণ করে এরা ওখানে কিছু মাসিক চাঁদা দেয় বাকিটা নিজেরা খেয়ে ফেলে এখানে বিস্তারিত প্রতিবেদন লিখেছে এখানে এরপরে এইভাবে মাজার উপর লিখেছে রাজধানীতে রমরমা দান বাক্স বাণিজ্য রমরমা দান বাক্স বাণিজ্য দান বাক্স মাজারের নামে চলছে এটি আজ গত শুক্রবারের পত্রিকা যুগান্তর এক ভাই এটা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ খায় দান করুন কারণ এগুলো প্রমাণ মির্জাগঞ্জ কোথায় কেউ জানে মির্জাগঞ্জ আমাদের দেশে বরগুনাতে পটুয়াখালী পটুয়াখালী বরগুনার মাঝামাঝি একটা থানা হচ্ছে মির্জাগঞ্জ সেইখানে একটা পীর ছিল সেই পীরের মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আমার মনে হয় কয়েক লক্ষ দান বাক্স আছে এবং এটার জন্য আলাদা কারখানা আছে এই টাকাগুলো কোথায় যায় কে খায় কোন খবর আছে পুলিশকে জিজ্ঞেস করে পুলিশ বলছে যেগুলো আমরা জানি না এগুলো অবৈধ কিন্তু পুলিশ পুলিশ বক্তের সামনে দান বাক্স লাগানো আছে জান্নাতুলিস্তানে আমি দেখেছি পুলিশ বক্তের সামনে দান লাগানো আছে এইভাবে মোহাম্মদ তার সুপার মার্কেট আমি দেখেছি প্রায় বিশটা গুনছে এই পাশাপাশি কারণ এগুলো যত লাগায় তত পয়সা পড়ে বেশি এইভাবে পীর সুফি এরকম ভাবে সুফি সম্রাট আশেখ রাসুল মাজার খাজা বাবা গাজা বাবা লেঙ্গা বাবা মুশকিল কুষা হাজত রাওয়া কত নাম আছে না গৌসুল আজম কুতু আক্তাব নকিব নোকাবা নজিব নুজাবা মুশকিল কুসা জুলফে দারাজ বেসু দারাজ এরকম ভাবে হাজার নাম দেওয়া আছে খাজা নামাজ বান্দা নামাজ গরিব নামাজ জুলফে দারাজ বেসু দারাজ কত নাম এগুলোর স্তর এক একটা মুশকিল কুষা সব মুশকিল আসান করে দেয় হাজত রাওয়া সব কিছু আসান হাজত পূরণ করে দেয় এই সমস্ত সুবিবাদ উৎসাহিত করো সেই জন্য আমরা দেখছি হাজার হাজার তরিকা ব্যাঙ্গের ছাতার মতো তৈরি হচ্ছে এমনকি ইসলামিক ফাউন্ডেশন থেকে এখন হিসাব নেওয়া হচ্ছে কতটা মাজার বাংলাদেশে আছে সবগুলো উন্নত করা সংস্কার করা এই সব দায় দায়িত্ব কিভাবে বন্টন করা যায় সেই চেষ্টা করা হচ্ছে বোঝা গেল র্যান্ডের প্রস্তাব খুব সুন্দর করেই বর্তমান হচ্ছে এরপরে তারা লিখেছে একদিকে র্যান্ড মুসলিমদের সাহায্য করো অপরদিকে মৌলবাদীদের সর্বনাশ করো ক্ষতি করো মৌলবাদীদের ক্ষতি কেমনে করবে সেজন্য কিছু প্রস্তাব করেছে সেই প্রস্তাবগুলোর এক নম্বর প্রস্তাব হচ্ছে তাদের সাথে অবৈধ দল এবং কর্মকাণ্ডের সম্পর্ক প্রকাশ করো যেই হক কথা বলবে যে কোরআন শূন্য কথা বলবে এই সমস্ত ভণ্ডায় বিরুদ্ধে কথা বলবে তাকে তোমরা বলে দাও যে এটা অমুক তমুক দলের সাথে যোগাযোগ আছে অমুকে আমার দেশে করতে কতগুলো হরকতুল জেহাদ জেএমবি তারপরে কি আল কায়দা এটা লাগাই যাও আমি শুনেছি অনেক জায়গায় ঘটেছে আমি পাহাড়ি অঞ্চলে গিয়েছি সেই গারো পাহাড়ের অঞ্চলে দুইজন আলেন তারা নিজেরা কোনো বেতন না নিয়ে এলাকার ছেলেদেরকে মক্ত মাদ্রাসা করে পড়াচ্ছে ছেলেরা জায়গিক থাকে ওই দুইজন শিক্ষক আল্লাহ রাখতে পড়ায় সেই দুইজন শিক্ষক যেহেতু খ্রিস্টানদের সাহায্য নেয় না ওলাকে সমস্ত খ্রিস্টানদের সাহায্য করে কারণ সেখানে তাদের দুর্গ আছে এই অপরাধে তাদের নামে দিল ওরা বেনবি পুলিশ ধরে নিয়ে গেল এক মাস পর্যন্ত জেল খাটলো তারপরে পুলিশ কোনো প্রমাণ না পেয়ে গ্রামবাসী তন্ন তন্ন করে জিজ্ঞেস করে যখন কোনো প্রমাণ পায় না তখন তাদেরকে আবার ছেড়ে দিল কি অপরাধ ছিল এই দুইটা লোকের পরিষ্কার বোঝা যাচ্ছে র্যান্ড যে প্রস্তাব করেছে আমি দেখেছি আমার সঙ্গে জেএমবির সঙ্গে কোনো কাজ আজকে বলতে পারবে আমি মসজিদে ইমাম আমার চাল চলন আমার বক্তব্য সবকিছু হবে আমার ঘরে গেলে আপনি কিতাব ছাড়া কোনো সামান্য কোনো মালাচ্ছে আমার কথায় কোনো আমার বাজার ভালো কোনো খাট নাই ভালো সোফা নাই সোফা একজন আল্লাহ রাখতে দিয়ে গেছে কয়েকটা চূড়ান্ত বাজা আছে ওটা কিনা না আল্লাহ রাখতে দেওয়া ফ্রিজ নাই এরপরেও তালাশ করে মাঝে মধ্যে এসে এই লোকটার কার সাথে কালেকশন আছে এমনকি দুঃখের সাথে বলতে হয় আমি এই মসজিদের ম্যাচটা ভাড়া চেয়েছিলাম একটা মাদ্রাসা করার জন্য এই মসজিদের কিছু লোকেরা আমাকে ম্যাচটা ভাড়া দেয় না ভয়ে তারা আজকে দুঃখের সাথে বললাম আমি কেন আমি কি করি আমি কোরআন হাজিদের কথা বলি স্পষ্ট বলি কিন্তু আজকে দুঃখের সঙ্গে জবরদাস্ত করতে হয়েছে মসজিদে ম্যাচ ভাড়া দেওয়া হবে আমি ভাড়া দিব তারপর আমাকে ভাড়া দিবে না কি জন্য আল্লাহ ভালো জানি কি জন্য দেবে না কেন এখানে কি হবে সেজন্য বলছি তাদের সাথে অবৈধ দল এবং কর্মকাণ্ডের সম্পর্ক প্রকাশ করে এটা তাদের নিয়ম এটা যেই হক কথা বলবে লাগাই দাও অমুকের সঙ্গে যোগাযোগ আছে প্রমাণ করতে পারবে কেউ আমি মাদ্রাসায় পড়াই আমি অত্রী মামতি করি সারা তিন রাত লেখার উপরে থাকি পড়া উপরে থাকি কোথায় কি করতে পারবে আমি যা বলি হক কথা বলি পড়া আদিতে দলিল দিয়ে বলি এর বাইরে আমার কোন সম্পর্ক নেই কোনো কাজ নেই দাওয়াতের কাজ করি তিন নাম্বার দুই নাম্বার প্রস্তাব তাদের আলেমদের সম্পর্কে এরা শুধু আলেমদের জন্য প্রস্তাব করেছে এইগুলো তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিণতিগুলো প্রচার করো মৌলবাদীরা যে ধ্বংসাত্মক কাজ করে এগুলো প্রচার করো ধ্বংসাত্মক কাজ করে যে ভাষায় আফগানিস্তানে ফিলিস্তিনে ইরাকে যারা এগুলো নেতৃত্ব দিচ্ছে ওরা জুলুম করবে তার প্রতিবাদ করবে ওরা নাবালক শিশুদেরকে গুলি করে হত্যা করছে ওরা শিশুদেরকে আমি দেখেছি ইন্টারনেট এগুলো সব প্রকাশ করা তারপর দেখে নেবেন ইন্টারনেট আমরা তৈরি করে নাই কুফাররাই তৈরি করেছে ওইখানে দেখেন কিভাবে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে মুসলমানদের উল্লঙ্ঘন করা হচ্ছে এরপরে শিশুদেরকে কিভাবে নির্মাণ হত্যা করা হচ্ছে এই পরে যদি কোনো ব্যক্তি প্রতিবাদ করে সে হয় মৌলবাদী এদের ধ্বংসাত্মক পরিণতিগুলো প্রচার করো এরপরে লিখেছে শারিল বাংলা লিখেছে আল্লাহ রাস্তায় মুজাহিদদের অনিচ্ছাকৃত দুর্ঘটনাগুলোকে আমাদের হিসাবে নেওয়া উচিত এবং তা প্রচার করা অনিচ্ছাকৃত ভুলগুলো হয়ে যায় এগুলো হিসাবে নাও প্রচার করো এবং তা নিয়ে বিশাল হুলস্থুল বাঁধিয়ে দাও আর যখন যুক্তরাষ্ট্রের সৈন্যদের বোমাগুলো আবাসিক এলাকায় পড়ে এবং মহিলা শিশু বৃদ্ধ সবাইকে হত্যা করে তখন তা এড়িয়ে যাও এ সম্বন্ধে কোনো কথা বলো না এবং এগুলো ভুলে যাও যদি তা বিশ্ববাসীর কাছে প্রকাশ হয়ে যায় তাহলে অজুহাত খুঁজে বের করে এটা এই কারণে হয়েছে এখানে এই ছিল এখানে জঙ্গিবাদ ছিল একটা বলে দাও অজুহাত খুঁজে বের করো এক তো প্রকাশ করো না যদি প্রকাশ হয়ে যায় তাহলে এগুলো একটা অজুহাত প্রকাশ করে এটা বুঝিয়ে দাও মানুষদেরকে যেটা অনিচ্ছাকৃত হয়েছে এইভাবে তারা প্রমাণ প্রকাশ করেছে তিন নম্বর প্রস্তাব মৌলবাদী চরমপন্থী ও সন্ত্রাসীদের ধ্বংসাত্মক কাজের জন্য তাদের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা থেকে বিরত থাকো এখানে লিখেছে যে তোমরা আগে ভুল করেছ সালাহুদ্দিন আইবির প্রশংসা করেছ সে বন্দীদের সাথে ভালো আচরণ করেছে তার নীতির প্রশংসা করেছ এই প্রশংসা করে তোমরা মুসলমানদেরকে উৎসাহিত করেছ খবরদার মোহাম্মদ বিন কাসেম ভারত বিজয় করে তারপরে সে হিন্দুদেরকে আশ্রয় দিয়েছে তার উপর অন্যায় করে নাই ধর্ষণ করে নাই এই সমস্ত কথা আর বলবা না কারণ এতে লোকদেরকে ইসলাম গ্রহণ করার জন্য উৎসাহিত করা হয় মুসলমানদের কোন প্রশংসা তাদের বীরত্ব খালেদিন অলি মোহাম্মদ বিন কাসেম সালাহদ্দিন আইয়ুবি এই সব লোকদের প্রশংসা করা থেকে বিরত থাকো এগুলো ভুলে যাও মুসলমানদের কোনো প্রশংসা করবা না ভুলেও এরপরে লিখেছে চার নাম্বার তাদেরকে মানসিকভাবে বিশৃঙ্খল এবং কাপুরুষ ব্যক্তি হিসেবে চিহ্নিত করো খলনায়ক হিসেবে নয় এদেরকে তোমরা কাপুরুষ হিসেবে প্রমাণিত করো মৌল পাঁচ নাম্বার মৌলবাদী ও জঙ্গিবাদী গ্রুপগুলোর দুর্নীতি বিশ্বাসঘাতকতা এবং পাপাচারের ব্যাপারে অনুসন্ধান করার জন্য সাংবাদিকদেরকে উৎসাহিত করো এদের কোন জায়গায় দুর্নীতি আছে কোন জায়গায় পিছনে কি দোষ আছে এইগুলো ব্যাপারে খুঁজির জন্য লাগাই দাও এবং সব জায়গা প্রচার করো যাতে মৌলবাদীরা সমাজে কোন ঠাসা হয়ে যায় এদেরকে লোকেরা ঘৃণা করে আলেমদেরকে ঘৃণা করে ওদের থেকে বিচ্ছিন্ন করে দাও ছয় নাম্বার এরপর এখানে লেখা আছে এদের মধ্যে আরেকটা আছে লেখছে তুমি যদি দেখো রাস্তার কোন এক পাশে মোল্লা ওমর এই কাজটি করছে তাহলে রাস্তার অপর পাশে মোল্লা বেরাদলিকে বসিয়ে দাও তার বিরোধিতা করার জন্য একজন আলেম যদি দেখো মোল্লা ওমরের পক্ষে বলছে রাস্তার আরেক পাশে আরেকজন মডারিক মুসলিম তৈরি করে দাও মোল্লা ওমর বিরোধিতা করার জন্য এইবার ওদের দিয়ে ওদেরকে শেষ করে দাও এই জন্য এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বহু আলেম যারা আফগানিস্তান ফিলিস্তিন ইরাকে যারা জেহাদ করছে তাদের বিরুদ্ধে আমাদের দেশে বলার মতো অনেক আলেম ইতিমধ্যে তৈরি হয়ে গেছে ছয় নাম্বার মৌলবাদীদের মধ্যে বিভেদ বিভাজনকে উৎসাহিত করে এদের মধ্যে বিবাদ বিভাজন সৃষ্টি করে দাও দলাদলি সৃষ্টি করে দাও অনেক দল অনেক তৈরি অনেক মতবাদ তৈরি করে দাও তাহলে দেখবে এই মুসলিমরা দুর্বল হয়ে যাবে তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না এই প্রস্তাব করেছে সেই আমেরিকার এহুদি সংস্থা র্যাঙ্ক ইনস্টিটিউট যারা শুধুমাত্র মুসলিমদের ধ্বংস করার জন্য মুসলিমদের ক্ষতি করার এই কাজগুলো করছে আমরা কোরআন হাদিস থেকে তালাশ করে দেখব এই প্রস্তাবগুলো পুরাতন প্রস্তাব সুরায়ে সুরায়ে আনামের একশো বাইশ বারো এবং চার নম্বর বলা হয়েছে كذلك جعلنا في لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون এখানে পরিষ্কার বলা আছে যে এই শয়তানগুলো কাজ হচ্ছে وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن আমি প্রত্যেক নবীর কিছু শত্রু তৈরি করে দিয়েছিলাম মানুষ এবং জিন শয়তানদের থেকে শয়তান জিন হতে পারে মানুষ হতে পারে যেই মানুষগুলো হকের বিরোধিতা করে রাস্তায় বসে বসে দোকানে বসে বসে হকের বিরুদ্ধে কথা বলে একদল বুড়া আছে এলাকায় কিছু বুড়া এই বুড়ারা ওই যে বললাম র্যামদেরকে আজকে দোষ তালাশ করো আমার পিছনে পিছনে কি দোষ আছে দোষ খুঁজে পাইবে কি আর তো দোষ খুঁজে পায় কোন সময় কি বলি কোন জায়গাটা ভুল হয়ে গেল মুখের স্লিপ কেটে গেল এইগুলো পর্যন্ত রাস্তায় দোকানে বসে বসে যুবকদেরকে উৎসাহিত করে ওই যে যুবকদেরকে উৎসাহিত করে বিরুদ্ধে লাগাও এই কাজগুলো করে আমি সেদিন আর পুরাকে মূর্তিকে বহিষ্কার করেছি কারণ কারণ যারা ছিল তারা জানে এই বুড়া এখানে এসেছে আমার এইখানে মূর্তিটি একদিন ক্যামেরা করেছে আমি এটা নিয়ে নাকল দিয়েছি যে ক্যামেরা করো তোমরা কারণ এগুলো বিশ্ব চাহিদা আছে সেজন্য তারা করেছিল ইসলাম প্রচারের জন্য তারপর বলতে করো না এটা মক্কা শরীফের প্রত্যেক অর্থে নামাজ প্রচার করা হয় ক্যামেরা বন্দি করা হয় ফিলিং করা হয় এগুলো ছবি তোলা একমাত্র মাত্রা এগুলো ভিন্ন মাত্রা আমি সেদিকে যাচ্ছি না তারপরে আমি এটা অনুমতি দেই নাই যে নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে যাই হোক এই যে কাজগুলো র্যান্ডের শেখানো কাজ এইগুলো বাড়াবাড়ি করো প্রচার করো এরপরে আছে আল্লাহ তারা বলছেন মিথ্যা ধোকা এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই লোকগুলোর কাজ বিরোধিতা করা সুরা নামের একশো বারো এবং চার নম্বর আর দেখবেন এরপরে মোমেনদের সাথে উপহাস করা এটাও তাদের আরেকটা একটা পুরাতন অভ্যাস কোরআন বলছে বলা হয়েছে যে মমিনদের সাথে উপহাস করা মজাক করা তাদের আর কাজ এটা পুরাতন কাফেদের অভ্যাস বর্তমানদের সাথে মিশে যাচ্ছে আমি তা দেখাচ্ছি এরপরে মমিনদের উপরে অবরোধ দাও আর্থিক সমস্যা ফেলে দাও যেমন আপনারা দেখেছেন ইরাকে হামলা করার পূর্বে কয়েক বছর পর্যন্ত অবরোধ দিয়ে শিশুদেরকে হত্যা করা হয়েছে নারীদেরকে হত্যা করা হয়েছে ঔষধে অবরোধ দেওয়া হয়েছে আফগানিস্তানে তাই করা হয়েছে এটাও পুরাতন লোকদের আপাত কোরআন বলছে সুরায় মুনাফিকুনের সাত নম্বর আয়াত অমুল্লাদিন ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা তারা ওই লোকেরা যারা বলে আল্লাহ রসুলের কাছে যারা শুধু খরচ করো না ব্যয় করো না পয়সা দিও না ও হাত্তায়ান শব্দ যতক্ষণে তারা ফিরে না আসে ধর্ম ত্যাগ করে আবার তোমাদের দলে মিশে যাবে এর আগ পর্যন্ত অবরোধ দিয়ে রাখো বোঝা গেল অবরোধ দেওয়া এটাও পুরাতন অভ্যাস নতুন কোন অভ্যাস নয় এমনি ভাবে মমিনদের মধ্যে ফেতনা ফসাদ সৃষ্টি করা শত্রুতা সৃষ্টি করে দেওয়া যেটা র্যাঙ্ক প্রস্তাব করেছে কোরআন সে কথা আগেই তুলে ধরেছে সুরাল ইমরানের একশো আঠারো নম্বর আয়াতে يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم তোমাদের বিপদ তোমাদের শত্রু হোক এটা তোমাদের কষ্ট হোক এটাই তারা চায় কোরআনের সূরা তওবার সাতচল্লিশটা মধ্যে বলা হয়েছে লাউ খারাজু ফীকুম মা জাদুকুম ইল্লা খাবালা ওয়ালা আওদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা তারা তোমাদের সঙ্গে গেলেও তোমাদের মধ্যে ফেতনা সৃষ্টি করবে গন্ডগোল লাগাবে বিভক্তির সৃষ্টি করবে এই কাজটা তারা করবে বোঝা গেল আগের যুগের কুফফাদের যে পরিকল্পনা বর্তমান কুফফাদের পরিকল্পনা মিশে যাচ্ছে এরপরে মমিনদের মধ্যে বিভক্তির সৃষ্টি করে দেওয়া সেটা আলোচনা হলো এরপরে মোমিনদেরকে ভয় দেখানো তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য কোরআন বলছে ওকাল আল্লাযিনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আওদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা সূরা ইব্রাহিমের 4 নম্বরতে বলা হয়েছে কাফেররা বলতো রাসূলদেরকে আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিব তোমাদেরকে জেলে আটকে দেব তোমাদেরকে বন্দি করব হত্যা করব আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা অথবা আমাদের ধর্মে ফিরে আসো এই পরিকল্পনা আগেও ছিল এমনি ভাবে সুরায় আনামের চৌত্রিশ নামাতে বলা হয়েছে কুদ্দিবাত মিন আলা মা ওয়া উযু তাদেরকে নানাভাবে কষ্ট দেওয়া হতো এরকম ভাবে মুসলমানদের সাথে যুদ্ধ করো তাদেরকে হত্যা করো কোরআনে বলা হয়েছে কুতিলা আসহাবুল উখদুদ আন্নার যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদুহুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিন শুহুদ বুঝা গেল আমি আজকে যারা প্রমাণ করতে পেরেছি আগের যুগে যুগে যুগে নবীদের সঙ্গে মুসলিমদের সঙ্গে হক এবং বাতিলের যেভাবে লড়া হয়েছিল এখনো সেভাবেই চলছে এজন্য যুবকদের ভয় পেলে চলবে না আমি বলে থাকি হক এবং বাতিলের লড়াই সেই আদম থেকে শুরু হয়েছে হক প্রকাশ পেয়েছে আদমের সুরাতে বাতিল প্রকাশ পেয়েছে ইবলিসের সুরাতে হক প্রকাশ পেয়েছে হাবিলের সুরাতে বাতিল প্রকাশ পেয়েছে কাবিলের সুরাতে হক এসেছিল নুহ আলাইসালামের সুরাতে বাতিল এসেছিল কেনানের সুরাতে হক এসেছিল মুসা আলাইসালাম সুরতে বাতিল এসেছিল ফেরাউনের সুরতে হক এসেছিল ঈসা আলাইসালাম সুরতে বাতিল এসেছিল ওই সময়কার কতটা পাত্রীর সুরতে হক এসেছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সুরতে বাতিল এসেছিল বাতিল এসেছিল আবু জাহেল আবু লাহাব ওকবা সাইবা এই সমস্ত বাতিলের চূড়াতে যুগে যুগে হক এবং বাতিলের লড়াই চলেছে কামত প্রতিবাদ আরো থাকবে মুসলিম যুবকদের ভয় পেলে চলবে না কোন দিয়ে বাদ মুখালিফ ফেরা খবর ইয়ে তো চলতি হয় যে উঁচাউড়ানে কে নিয়ে হে মর্তে মমিন যুবকেরা তোমরা ভয় পেলে চলবে না বাতিলের শক্তি থেকে ভয় পেলে চলবে না এটা চলছে মুসলমান ভয় পায় না ये तो চলতি है যে উঁচা উড়ানে কে নিয়ে এটা তোমাকে আরো উঠতে নেওয়ার জন্য বাতাস চলছে কাজে আমি আমার যুবক ভাইদেরকে বলবো তোমরা যেভাবে র্যান্ডের প্রোগ্রাম হচ্ছে যুবকদেরকে বিভ্রান্ত করা ঠিক তোমরা তোমাদের পরিকল্পনা নাও যেখানে থাকো রাস্তায় অফিসে স্কুলে কলেজে সব জায়গায় তৌফিদের মানে ছড়িয়ে দাও এবং এখনই খ্রিস্টানদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মুসলিম জাতিকে সাবধান করে তাদের মোকাবেলার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করার জন্য তৈরি করে ইনশাআল্লাহ আল্লাহ মহান আবার তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া